نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم আমাদের আজকের আলোচ্য বিষয় হল মোমেনদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে প্রথম আমরা জানব যে মোমেনদের পারস্পরিক সম্পর্ক থাকা জরুরি কেন এই ব্যাপারে কোরআন করিম আল্লাহ নির্দেশ হল ওয়া তাসমু বিহাবলিল্লাহি রাখু যে তোমরা আল্লাহর রজ্জুকে সামগ্রিকভাবে আঁকড়িয়ে ধরো বিচ্ছিন্ন হয়েও আল্লাহ নির্দেশ যে আল্লাহর রশিকে সবাই মিলে আঁকড়িয়ে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় অন্য আয়াতের মধ্যে আল্লাপাক এই বিচ্ছিন্নতার একটা কুপ্রভাবেরও উল্লেখ করে দিয়েছেন কি বলেছেন ওয়ালা তানা জাউ ফাতাফসালু ওয়াতাধাবারি হুকুম ওয়াসবিরু পরস্পরে বিবাদে লিপ্ত হয়েও না তাহলে তোমাদের সাহস চলে যাবে ফাতাফসালু তোমরা সাহস হারিয়ে ফেলবে ওতাজহাবা হুকুম তোমাদের প্রভাব চলে যাবে শত্রু তোমাদেরকে পারোয়া করবে না বস আর তোমরা ধৈর্য ধারণ করো বিবাদ থেকে বাঁচার জন্য এখানে ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন দিয়ে দিয়েছে যে প্রত্যেকেই সংযমী হতে হবে নিজের উপর নিজের কন্ট্রোল ঠিক থাকতে হবে উত্তেজিত হয়ে পড়লে অস্থির হয়ে পড়লে অসহিষ্ণু হয়ে পড়লে কি হলেন রেগে গেলেন হেরে গেলেন এই জন্য এই অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত রাগ এটাকে ছাড়তে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য এটা যুক্তিযুক্ত একটা বিষয় আপনি অধৈর্য হয়ে করবেন কি আপনার কি নিজস্ব কোনো ক্ষমতা আছে সব ক্ষমতা তো কার আল্লাহ আর আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে হলে আল্লাহর নিয়ম অনুযায়ী নিতে হবে ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও আসলিহ নিকুম আর নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক রাখো তাহলে আল্লাহ পাকের কি পাবে রহমত পাবে আল্লাপাকের এক নাম রহমান এখন রহমতের সম্পর্ক পারস্পরিক যদি ভালো থাকে একে অপরের প্রতি যদি রহমতের সম্পর্ক নিয়ে থাকে একে অপরের প্রতি দয়া থাকে রহমত থাকে তাহলে আল্লাহর রহমতের ভাগই মানুষ হয় এই জন্য আল্লাপাক বলেছেন আল্লাহকে ভয় করো আর নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখো নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হলে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে রসুল সালামের হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ হুকুম বিদারা জাতিন আফজাল মিনা সালাতি ও সিয়ামি ও ওয়াসাদাকা এমন এক মর্যাদার কথা তোমাদেরকে বলবো যেটা শ্রেষ্ঠ নামাজ রোজা দান এগুলো থেকে কল বালা সাহাবাহিকরাম বললেন যে জি অবশ্যই বলুন পরস্পরের সম্পর্ক ঠিক রাখা ও ফাসাদুদাতিল তিলবাইন হিয়াল আর পরস্পরের সম্পর্ককে নষ্ট করা এটা হলো মুন্ডনকারী অন্য হাদিসের মধ্যে আসছে রসুল বলছেন লা এই মুন্ডন এটা চুল মুন্ডন করে তাহলে তাহলিকু দিনা ধর্ম কি করে দেয় নষ্ট করে যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা বিভিন্ন ধরনের টেনশন এগুলো দিন ধর্ম ঠিক মতো পালন করতে পারে না দুনিয়াও তার কি হয়ে যায় বিষাদ হয়ে যায় এই জন্য নিজেদের পরস্পর সম্পর্ককে ঠিক রেখে এক জমাতের অন্তর্ভুক্ত হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে আসছে যে ইয়াদুল্লাহ আলাল জামা যে আল্লাহ পাকের হাত আল্লাহ পাকের সহায়তা আল্লাহ পাকের শক্তি কাদের সাথে জামাতের সাথে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া আল্লাফা বাইনা কুলুবিল মুমিনিন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম আল্লাহ তাআলা আপন সাহায্য দিয়ে আপনাকে সহায়তা করেছেন এবং মুমিনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি দিয়ে দিয়েছে আপনি যদি পৃথিবীর সমুদয় সম্পদ ও ব্যয় করতেন তাদের মনের মধ্যে সম্প্রীতি আনতে পারতেন কিন্তু আল্লাহ তালা তাদের মনের মধ্যে সম্প্রীতি দিয়ে দিয়েছে পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও মূল্যবান হলো মোমেনের পারস্পরিক সম্পর্কটা সুসম্পর্কটা যে পৃথিবীর সমুদয় সম্পদ থেকেও এটাকে যদি প্রত্যেকেই মূল্যবান মনে করে তাহলে ছোটোখাটো ঝগড়াঝাটি এই নিজেদের দুনিয়াবি কোনো বস্তু নিয়ে নিজের স্বার্থ নিয়ে সুবিধা নিয়ে আর নিজেদের মধ্যে বিপাক হবে আসলে কোরআনের নির্দেশনা এটাই যে পারস্পরিক সুসম্পর্কটা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও কি বেশি তুমি তো সম্পর্ক নষ্ট করে ফেলতেছো সামান্য কয়েকটা টাকার জন্য সামান্য একটু ব্যবহারের জন্য সামান্য একটু সুবিধার জন্য অথচ এই সম্পর্কটার দাম সমস্ত সম্পদের চেয়ে বেশি এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য করণীয়টা কি কোরআনে এই ব্যাপারে কি নির্দেশনা দেন নিজের ঐক্যবদ্ধ থাকার জন্য নিজেদের মধ্যে যেন সম্পর্ক নষ্ট না হয় এর জন্য আমাদের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 বিনয় আর দয়া এটাই হলো পরস্পর সম্পর্ক ঠিক রাখনের মাধ্যম সাহাবাহিকের মধ্যে যে একটা অক্ষ ছিল যার কারণে সাহাবাহিকের জামাতের মাধ্যমে পুরো পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হয়েছে তাদের এই গুণগুলো কি ছিল যে তারা পরস্পরের মধ্যে সুসম্পর্কশীল ছিল কাফেরদের ব্যাপারে কঠোর নিজেদের মধ্যে তারা ছিলেন কি কত বড় সম্মানিত আল্লাহ নিকট রসুল সাল্লাহামকে আল্লাহাক বলতেছেন আপনার ডানা ঝুঁকায়া দেন মোমেনদের জন্য এখন সাধারণ মুসলমানরা একজনে আরেকজনের সাথে মর্যাদার ব্যবধান বানায় রাখছে যে একজন বড় ব্যক্তি হয়ে যায় সে ছোটর জন্য নমনীয় হতে পারে না রসুল সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনার ডানা ঝুঁকাইয়া দেন মুমেনদের জন্য তো মুমেন সাধারণ মুমেনদের মর্যাদা রসুল সাল্লাহ মর্যাদা এর মধ্যে কোনো তুলনা করা চলে সেই রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহাক বলতেছেন আপনার ডানা মুমেনদের জন্য ঝুঁকাইয়া দেন ওয়াকফিজ জানা আকালিল মুমেনদের জন্য আপনার ডানাকে ঝুঁকাইয়া দেন পাখি তার ডানা ঝুঁকাইয়া দেওয়া এর অর্থ হলো তা সে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া নিজের এখানে অপারগ হিসাবে প্রকাশ করে যে একজন মুমেনের সামনে আপনি অপারগ হয়ে যান যেন আপনার কোনো শক্তিই নেই রহমানের বিশেষ বন্ধ হলো তারা যারা পৃথিবীতে বিচরণ করে হাওনা সহজভাবে নিজেদের নিজেদেরকে ছোট বানিয়ে বিনয় ভাবে বিনয়ী ভাবে تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين আখিরাতের সেই আবাস আমি ওদের জন্য নির্ধারণ করব যারা পৃথিবীর মধ্যে অহংকারও করতে চায় না আর অনাচারও সৃষ্টি করে না শুভ পরিণাম ক্ষুদা বিরোধের জন্য ভালো এবং মন্দ উভয় সমান নয় তুমি মোকাবেলা করো উত্তম পদ্ধতিতে দেখবে তোমার সাথে আর যার সাথে শত্রুতা রয়েছে কান্নাহু এমন হয়ে যাবে যেন সে তোমার প্রগাঢ় বন্ধু এই যে মন্দের পরিবর্তে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে কার সাথে মুমেনের সাথে কারণ এর পরিণতি বলা হয়েছে যে পরিণতিতে সে তোমার কি হয়ে যাবে প্রগাঢ় বন্ধু হয়ে যাবে তো বন্ধু বানানো কাম্য এটা কি কোনো কাফের কে না মুমেনকে একজন মুমেনের থেকে তুমি যেমন ব্যবহারই পাও তুমি এটাকে ভালো ব্যবহারের মাধ্যমে মোকাবেলা করো এটা শরীরে কাম্য হ্যাঁ সমান সমান বদলা দেওয়া যায় সে যে পরিমাণ মন্দ করলো আমি সেই পরিমাণ মন্দ করব এটার অবকাশ আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর মানে তার আরো সুবিধার জন্য পরামর্শ দিচ্ছেন যে তুমি কি করো ভালো আচরণ করো তার সাথে মন্দের বিনিময়ে ভালো করো তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে কারণ সে মুমেন তার মূল ঠিক আছে বোঝা যায় এটা গ্রহণ করাটা কঠিন যেন আল্লাহ আরেকটু ওয়াজ করে দিচ্ছেন এই বিষয়টা লাভ করে না শুধু তারাই লাভ করে যারা ধৈর্যশীল ওমা ইউলাকা ইল্লা এটা শুধু তারাই লাভ করে যারা বড় ভাগ্যবান যাদের কপাল বিশাল এরাই হল এই তৌফিকটা পায় যে মন্দ আচরণের পরিবর্তে সে ভালো আচরণ করে হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেছেন পুরানি কাদিমে যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তোমরা সেলাই রেখমি করো আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখো এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখুনের ব্যাখ্যায় রসুল সাম বলেছেন যে তোমার আত্মীয় স্বজন তারা যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তাহলে তুমি তাদের সাথে সদ্ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এটা হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তারা যদি ভালো ব্যবহার করে তুমিও ভালো ব্যবহার করো তাহলে তাদেরকে এটা তুমি কি দিলে বদলা দিলে এটা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে সেই কাজটা তোমার দ্বারা হয়েছে এটা বলা যাবে যখন তারা সম্পর্ককে ছিন্ন করবে নষ্ট করবে তখন যদি সম্পর্ককে তুমি জোড়াও তখন যদি তুমি নমনীয় হও এবং সম্পর্ককে ঠিক রাখো তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিয়া বলে গণ্য হবে এর জন্যই হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে যে এই লোক জীবনের মধ্যে বরকত পাবে সম্পদের মধ্যে কি পাবে বরকত পাবে সেই বরকত পেতে হলে তার কি করতে হবে সম্পর্ক যে ছিন্ন করবে আল্লাহর দিকে তাকায় তার সাথে সম্পর্ককে জোড়া দিতে হবে নিজের এখানে অহংকার নিজের বরত্ব নিজের হেডম নিজের আমিত্ব এগুলিকে ধরে রাখতে পারবে না সে আর এটা নিয়েই সে সম্পর্কটা ঠিক রাখতে পারবে এটাকে বলা হয়েছে সেলাই আর যদি কেউ সম্পর্ক কেউ ভালো ব্যবহার করে তার সাথে খারাপ ব্যবহার করা হয় তো এটা তো কি হলো জুলুম হয়ে গেল ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার এটা তো স্বাভাবিক কি সে পাও না সম্পর্ক ঠিক রাখা হবে মন্দ ব্যবহারের পরিবর্তে যদি তুমি ভালো ব্যবহার করো তুমি সম্পর্ক ঠিক রাখলে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামতটার অধিকারী তুমি হবে যদিও বাহ্যিকভাবে দেখো যে দুনিয়ার মানুষে তোমার ঠকায় ফেলছে আত্মীয় স্বজনে ঠকায় ফেলছে কিন্তু আসলে আল্লাহর কাছে তুমি জিতে গেলে সেখান থেকে তুমি পাওয়া শুরু এই যে মোমেনদের পারস্পরিক সম্পর্কের বিষয়টা হবে কি মায়া মমতার মহব্বতের আদিল্লাতিন আলাল মুমিনিন মোমেনদের প্রতি সে কি হবে জালিল হবে জালুল হবে এই জালুলের আবিধানিক অর্থ নিজেকে তুচ্ছ বানায় ফেলে বিনয়ী বানায় ফেলে নিজের আমিত্বটাকে আসলে খতম করে দাও আলী রাজি আল্লাহ তালানহু ইয়াদিল্লাতিন মিনির এর অর্থে বলেছেন যে স্বধর্মীদের সাথে কোমল স্বভাব সম্পন্ন এই যে তাদের মধ্যে অক্ষ থাকবে তাদের মধ্যে কি থাকবে সুসম্পর্ক থাকবে ঈশ্বর সম্পর্ক থাকার জন্য তারা কি হবে আদিল্লাতুন আলাল মিনিন হবে মুমেনদের সাথে তারা জালুল হবে মানে আপন ধর্মীয় অবলম্বীদের সাথে তাদের স্বভাবটা হবে কি কুমর ইবনে আব্বাস আল্লাহ বলেন যে রোহামা তারা হবে দয়াবান ইবনে জোরাইজ বলেন পরস্পরের প্রতি তারা হবে সহানুভূতিশীল আমাস বলেন যে মুমেনদের সামনে তারা নিজেদেরকে দুর্বল বানায় রাখে অন্য মোমিনের সামনে নিজেরে কি বানায় রাখবে দুর্বল আসলে তার শক্তি কমের দুর্বল না সে দুর্বল বানায় রাখবে আবু জাফর বলেন যে তাদের প্রতি কোমল দয়া পরবসন এই যে তাদের এই কোমলতা তাদের এই দয়া তাদের এই দুর্বলতা এটা আসলে তাদের কিসের কারণে না শক্তিহীনতার কারণে কারণ শক্তিহীনতার কারণে যে দুর্বলতা এটা কোনো প্রশংসনীয় না ইন্দাল্লাহ ইয়ালুমু আলাল আইজি দুর্বলতার প্রতি আল্লাহ পাকের কি আছে তিরস্কার আছে শক্তি নেই কারো সে দুর্বল হয়ে আছে এই দুর্বলতা আল্লাহ পাক কি করেন না দেখতে পারেন শক্তি থাকার পরে আল আফু কুদরাতে শক্তি থাকার পরে ক্ষমা শক্তি থাকার পরে বিনয় এটা হলো আল্লাহ পাকের কাছে মূল্যবান আল মুমিনুল কবিউ খাইরুল আহাবুল আল্লাহ আল মুমিনুল শক্তিশালী হুমেন আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ এবং প্রিয় দুর্বল মমিনের চেয়ে শক্তি থাকা আর বিনয়ী হওয়া একটা একটার কিনা বিপরীত না বরং একটা একটার জন্য অপরিহার্য প্রিয় হইতে হইলে আল্লাহ পাকের তাদের দুর্বলতার ফল নাই এটা তাদের এটা হলো তাদের সংযম এখন যে তারা বিভিন্ন সময় নিজেদেরকে তুচ্ছ বানায় রাখে কেন দুনিয়ার স্বার্থে দুনিয়ার কোনো বিপদের ভয়ে জেল জুলুমের ডরে না তারা যে নিজেদেরকে দুর্বল বানিয়ে রাখে যে আল্লাহ তালার দিনের সাথে দাওয়াত দেওয়ার জন্য কষ্ট সহ্য করে সংযম করে আত্মনিয়ন্ত্রণ করে পরিণতির প্রতি লক্ষ্য রেখা যে পরবর্তীতে ফল কি হইতে পারে এই জন্য নগদ তারা নিজেদের তুচ্ছতাটাকে কি করে মেনে অথবা ভালো মন্দের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী নিজেদেরকে তারা চালায় এই নীতিতে চললে ভালো হবে কিন্তু এই নীতিতে চললে বাহ্যিক হলে দেখা যাচ্ছে যে সে কি অপদস্থ অপমানিত এই নীতিটাকেও সে গ্রহণ করতেছে দিনের স্বার্থে রসুল সাল্লাহ আলী আসাল্লামের ঘাড়ের উপর কি করেছে উটে নারী ভুরি কি করছে চাপাইয়া দিছে এই যে রসুল আসলামের এই এই এরা সহ্য করা এটা কি নিজের দুনিয়াবি স্বার্থে ছিল না এটা ছিল আল্লাহ তালার দিনের জন্য তাদের ত্যাগ স্বীকার করা হুদাই বিয়ের সময় রসদাল্লাহ ইসলাম তাদেরকে কি করেছেন চুক্তি মেনে নেওয়ার জন্য বাধ্য করেছেন তারা যে চুক্তিটা মেনে নিয়েছিল এটা কি আল্লাহর দিনের জন্য না দুনিয়া ব্যক্তি স্বার্থে নিজেদের ভয়ে বরং তারা যদি রসুল সাহেবের এই নির্দেশ না হইতো নিজেদের রক্ত ঝরায় দিত তারপরে এই অবমাননার চুক্তি কি করতো না তা না এটা আসলে দিনের জন্য যে অবমাননা সহ্য করা এটা আসলে কিনা এটা কোনো লাঞ্ছনা না এটা অবদস্থতা না পক্ষান্তরে যারা হক বলতে গিয়া জেলের ভয়ে তারপরে শত্রুর ভয়ে এর থেকে দমে থাকে অথবা শত্রুর সাথে মিল দিয়ে দেয় ওরা হলো আসলে ভ্যালি অপদস্থ এই জন্য হাদিসের মধ্যে মোমেনের ব্যাপারে বলা হয়েছে যে মোমেন হলো ভ্যালু সে অনুগত তার এটা আনুগত্যের কারণে সে আরেকজনকে মানে তার মধ্যে মান্যতা আছে কারণে সে এইভাবে নমনীয় আর ফাঁসেক আর মুনাফেক তার আনুগত্যটা হইল সে হইল ভ্যালিল তার তুচ্ছতার কারণে তার কাপড়সতার কারণে তার ভীতির কারণে তার দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার স্বার্থের কারণে কাপড়সতার কারণে ভয়ের কারণে নিজের অপদস্ত বানায় রাখা এটা আর আল্লাহর দিনের জন্য কোরবানি দেওয়া দুটা কিনা এক না মোমেনের মধ্যে দালুর সিফত আছে কিন্তু সে তুচ্ছ না এই জন্যই তো এই আদিল্লাতিন আলম মিনিনের সাথে সাথে কি বলা হয়েছে আইজাতিন আলম কাফিরি যে মুমেনের ব্যাপারে সে কি নমনীয় বিনয়ী কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর কাফের সামনে সে কঠোর এই কঠোরতা শক্তি না থাকলে কঠোরতা দেখাইতে পারবে সে হ্যাঁ এই কঠোরতাই বলে দেয় যে পূর্বের বিনয়টা তার কি ছিল না দুর্বলতার বিনয় ছিল না কি বিনয় ছিল শক্তির সাথেই বিনয় গেছে আর এই বিনয়ে এই এই শক্তিটা যে তার আছে এই শক্তিটাকে সে নিয়ে গুটায় বসেও থাকে না প্রকাশ করে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতাল্লাহি তারা দুর্দর্শ জঙ্গি হয়ে যায় কাউকে কি করে না ভয় করে না এই বিনয়ের ফল হলো এখন তারা জীবনের প্রতিটা ক্ষেত্রে নিজেদের কর্মকাণ্ডগুলি বিনয়ের সাথে এই জিল্লতের সাথে জালুল হইয়া অপরের দিকে ঝুঁকে কাজগুলি করে আমি তার মামুরদের থেকে কিনে মশওয়ারা আমরহম সুর অবৈনাম এটাও তাদের এই দলিল হওয়ার প্রকাশ তাদের মামুর আমিরের শরীয়ত সম্মত প্রতিটি নির্দেশ যত কষ্টের কাজই হোক না কেন সেটিকে আল্লাহর নির্দেশ ভেবে বাস্তবায়নে জীবন বাজি লাগিয়ে দেয় ছোট বড়কে সম্মান করে বড় ছোটকে স্নেহ করে সাধারণ ব্যক্তিরা আলেমদেরকে কি করে সম্মান করে তাদের কথাকে মান্য করে আল্লাহ পাকের সম্মানের মতো মনে করে আলেমদের কি কি করা সম্মান করা এগুলি তাদের জালুল হওয়ার প্রকাশ গুণাগর মুসলমানদেরকে তাদেরকে ঘৃণা না করে ব্যক্তিকে ঘৃণা না করে তার কাজকে ঘৃণা করে ব্যক্তিটাকে সংশোধনের চেষ্টা করে কোরআনে কারিমি আল্লাপা বলেছেন ফাইন আসাউকা ফাকুল ইন্নি বারি উম মিম্মা তা আমালু যে মুমেন্টরা যদি আপনার কথা অমান্য করে না নাফরমানির শিকার হয় তাহলে আপনি বলে দিন যে তোমরা যে কাজ করেছো সেই কাজের থেকে আমি মুক্ত আর কাফেরদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন ইন্না বুড়ো উমিঙ্কুম বলে দিন যে আমরা তোমাদের থেকে মুক্ত কাফেরদের সত্তা কাফেরদের ব্যক্তি সেটাই ঘৃণিত সেটাই র্যালি অপদস্থ আর মুমেন যদি গুনাহ করেও ফেলে হাতের মধ্যে ময়লা লাগার মতো হাতকে পরিষ্কার করবে কিন্তু হাত কি করবে না কেটে ফেলবে খালেদ রাজিয়াল্লাহ তালাহকে রসুল সালাম কোনো কাজের জন্য তিরস্কার করছেন কি বলেছেন আল্লাহ খালেদ যে কাণ্ড ঘটাইছে আয়াল্লাহ আমি সেটার থেকে আপনার পানা চাই আল্লাহ আবরাউ ইলাইকা খালেদ থেকে আমি কি বলেন এটাই হলো মুমেন আর মধ্যে একটা যে মুমেন যদি কোনো অপরাধ করে গুণাগার মুমেন হয় তার উপরও তাকে কি করবে মুমেন হিসেবে তার প্রতি মহব্বত তার সাথে সম্পর্ক তার কি থাকবে ভালোবাসা ঠিক থাকবে তাকে শুধরানোর সে কি করবে চেষ্টা করবে হ্যাঁ তার দোষ যেন অন্যের মধ্যে সংক্রমিত না হয় এই ব্যবস্থাও সে করবে খারিজিদের মতো গুণা করলেই তারে কি ঘোষণা দিয়ে দেবে না কাফের ঘোষণা দিয়ে দেবে না তাকে মারা শুরু করে দেবে ভূমিনদের সাথে তাদের সম্পর্ক হবে জালুল হওয়ার সম্পর্ক ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়তের মধ্যে একটা কথা বলেছেন যে এখানে যে আল্লাহ পাকায়াতের কিন্তু বলেছেন কেউ যদি তোমাদের ধর্ম বিমুখ হয়ে যায় তাহলে আদিল্লাতিন আলাল মিনি আইসাতিন আলাল কাফি এই গুণ সম্পন্ন একটা জমাত আল্লাহ তারা কি করবেন নিয়ে আসবেন কোনো ব্যক্তি ধর্ম বিমুখ হইলে তার বদলায় আল্লাহ তালা কিনে আসবেন জমাত নিয়ে আসবেন এর দ্বারা বোঝা যায় যে এই আল্লাহ পাকের সাহায্যটা আসবে কিসের মাধ্যমে জমাতের মাধ্যমে আল্লাহ যে দিনকে বিজয়ী করবেন সফলতা দিবেন আল্লাহর সাহায্য যে আসবে কিসের মাধ্যমে জমাতের মাধ্যমে হ্যাঁ জমাতের সদস্যগুলো এমন হবে যে তাদের গুণা গুণাবলী এমন আর এই গুণাবলী যেই সদস্য যেই জমাতের সদস্যদের মধ্যে থাকবে ওরা সংখ্যায় অনেক হলেও বাস্তবে অর্থগত দিক দিয়ে তারা একটা ব্যক্তির মতো কারণ এই জমাতটা তো ঐক্যবদ্ধ জমাত কারণ জাসাদিন ওয়াহিদিন হাদিসের ভাষায় এই জমাটটা কি হবে একটা দেহের মতো মাসালুল মুমিনিনা ফি তাওয়াদুদিহিম জাসাদিন ওয়াহিদিন মুমিনদের পারস্পরিক সম্পর্ক এবং সহানুভূতি ভালোবাসার মধ্যে তারা একটা দেহের মতো এখন একটা পুরা মুসলমান জামাত মিল্লা একটা দেহ এটা একটা বিস্তৃত বিশাল দেহ এই দেহের প্রতিটা সদস্য কি হবে এই গুণগুলি সম্পন্ন হবে যেই সদস্য এই গুণ সম্পন্ন হবে এই সদস্যই হলো এই জমাতের অংশ এরাই হলো পায়ে ইমামসুরা এরাই হলো কেমন পর্যন্ত সফল জমাত এরাই হলো সাহাবাই কেরামের জমাত এরাই হলো মাহদি আলী ইসলামের জমাত এই জমাতটার ব্যাপারে গ্যারান্টি আসছে যারা হকের উপর প্রতিষ্ঠিত এটা কোনো স্থানের সাথে সময়ের সাথে কিনা সীমাবদ্ধ না হাইতু কানু ও মান কানু যেই বংশের হোক যেই গোষ্ঠীর হোক যেই স্থানের হোক এই গুণ যাদের মধ্যে থাকবে সে কি এই জমাতের সদস্য যারা আদিল্লাতিন আলাল মিনি আইজাতিন আলাল কাফিরিন হবে এরা কোনো পঞ্চান্ন জাতিতে কি হবে না পঞ্চাশ আর পঞ্চান্ন জাতিতে ভাগ হবে না সবাই কি একটা দেবতা তাদের সবার আনন্দ ফুর্তি একটা আনন্দ তাদের কষ্ট বিপদ সবাই একটা বিপদ এখানে কোনো দুইটা বিপদ না একজনের আনন্দ প্রত্যেকের আনন্দ একজনের কষ্ট প্রত্যেকের কষ্ট সবাই একটা দেহ হয়েছে আর অর্থ কি একজনের আনন্দ সবাই আনন্দ সবার আনন্দ একজনের কষ্ট সবাই কষ্ট তাদের অবস্থান হলে এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে এক মুসলমানের উপর আঘাত হলে অন্য সব মুসলমানের উপর তাকে রক্ষা করা কি হয়ে যায় ফরজ তার রক্ষার যথেষ্ট ব্যবস্থা যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ এই ফরজ থেকে কিনা মুক্ত না সবাই এই ফরজের রক্ষাধীন হয়ে গেছে প্রয়োজনে তার এই রক্ষার জন্য দুনিয়ার দিনের সব কিছু কি করতে হবে ছাড়তে হবে দিন দুনিয়ার সব ছাড়তে হবে কিন্তু তাকে কি করতে হবে রক্ষা করতে হবে ওসমান রাজি আল্লাহ তালকে মক্কার মোশেকরা কে দিছে তাকে উদ্ধারের জন্য রসুল চোদ্দশো সাহাবাহিকরামকে নিয়ে কি হয়েছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমরা সবাই নিহত হব তারপরে ওসমানের হত্যার কিনিব বদলা চোদ্দশো সাহাবাহিকরাম এদের মধ্যে রসুল সাল্লা আসেন উনাদেরকে উনাদের মূল্য আর এক উসমান রাজিল্লাহ তালানহ ওনার মূল্য সমান কিন্তু একজন মুসলমানের রক্তে বদলা নেওয়ার জন্য এরা সবাই প্রস্তুত হয়েছে একটা মুসলমানকে রক্ষার দায়িত্বটা অন্য মুসলমানদের উপর এই পরিমাণ এই মানসিকতায় যদি মুসলমানরা একে অপরকে চিন্তা করত তাহলে মুসলমানদের গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস পৃথিবীর কোন শক্তির হতো সাহাবে কেন ডুবে হয়ও নেই আসলে এদের পরস্পরের অক্ষটা কিছুর উপর যারা নিজেদেরকে একটা দেহ মনে করে এই নিজেরা যতটুকু এই গুণগুলি সম্পন্ন হবে তাদের দেহটা একটা দেহ হবে এই দেহটাকে কেউ কাটতে পারে কিন্তু এখন আমাদের দুঃখ কি হয়েছে আমরা এখন আমরা এই গুণাবলীর আলোকে আমাদের পূর্বপুরুষদের অবস্থানটা দেখি তারা কেমন ছিলেন পরে আমাদের নিজেদের অবস্থানটা আমরা যাচাই করব যে আমরা কেন আজকে অপদস্থতার শিকার আর কেন তারা সারা পৃথিবীতে ছড়াই গেছে দু একটা নমুনা এখানে উল্লেখ করতেছি দেখেন হজাইফা আদামি রাজিউল্লাহ উনি বলতেছেন যে ইয়ার মুখের যুদ্ধে আমি জখমিদের মধ্যে আমার চাচাতো ভাইকে খুঁজতেছিলাম তাকে জীবনের শেষ সময়ে গিয়ে পাইছে আমি পানি নিয়ে গিয়েছিলাম ভাবছি যে তাকে পানি পান করাবো তার সামনে পানি তুলে ধরলাম এই মুহূর্তে পাশের থেকে আরেক জখমি হিসাবে আস পানির জন্য সে চিৎকার করে ওঠে তো আমার চাচাতো ভাই ইশারা করলো যে তার কাছে পানি নিয়ে যাবে আমি হিসাব ইবনে আসের কাছে পানি নিয়ে গেলাম তাকে পানি পান করাবো এই মুহূর্তে পাশে আরেক আহত ব্যক্তি পানির জন্য চিৎকার করে উঠছে তখন সে ইশারা করলো যে ওই ব্যক্তিকে পানি দেন আমি ওই তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলাম গিয়ে দেখি সে শহীদ হয়ে গেছে হিসাব আবিন আসের কাছে ফিরে আসলাম তিনিও শহীদ হয়ে গেছে চতুর্থ ভাইয়ের কাছে আসলাম তিনিও শহীদ হয়ে গেছে মৃত্যুর মুহূর্তে পানির তৃষ্ণা সাগর পরিমাণ তৃষ্ণার চেয়েও বেশি হয় সেই সময় নিজে পানি পান না করে অন্য মুসলমানদেরকে দিয়ে দেওয়া এটা আমরা শুধু ঘটনা বলার কারণে ঘটনাগুলি আমাদের কাছে সহজ হয়ে গেছে বাস্তবতা চিন্তা করলে এটা চিন্তা করে দেন কোন মানসিকতায় তারা উপনীত হওয়ার পরে এই অবস্থাটা হয়েছে যে নিজেদের উপর অন্যকে তারা প্রাধান্য দেয় নিজেরা তীব্র তীব্র ক্ষুদায় থাকলেও অন্যরে কি দিয়ে দেয় প্রাধান্য দিয়ে দেয় এই প্রাধান্য দেওয়া তারা আল্লাহর কাছে তারা ঠকে গেছে সম্পদ ব্যয় করতে অধিপতির পক্ষ থেকে তোমার সম্পদ কমে যাবে এই কারণে তুমি গরিব কি করবে নিঃস্ব হয়ে যাবে এই আশঙ্কা করে এক লাখ দিরহাম একদিনে দান করে দিছে খাদেমা বলতেছে আপনার তো রোজা আছেন একটা দিরহাম যদি রেখে দিতেন ইফতারের একটা ব্যবস্থা হয় তিনি বলতেছেন যে আগে স্মরণ করাই দিতে চিন্তা করে দেখেন তারা নিজের জন্য কতটুকু চিন্তা করতেন আর অপরের জন্য কতটুকু চিন্তা করতেন আমাদের অবস্থা রসের মধ্যে এক ঘটনা আসছে রসাম পূর্বেকার যুগে দুই লোকের ঘটনা উল্লেখ করেছে মনে ইসলামের এক যুবক এক বৃদ্ধ দুইজনে মিলে একটা জমি চাষ করছে ফসল হওয়ার পরে ফসল কেটে জমিনের মধ্যে ভাগ করে স্তূপ দিয়েছে যুবককে তার ফসল শস্য বাড়িতে নেওয়ার জন্য তার ইয়ে বস্তার মধ্যে ভরে বাড়িতে রওনা করেছে বুড়া এখন নিজের বস্তা ভরবে এরপরে যুবক আইসা তার বস্তা তার মাথায় উঠাই দিবে এই অবস্থা যুবক বাড়িতে রওনা হয়ে গেছে তার বোঝা নিয়ে বৃদ্ধ নিজের বোঝা ভরে সে চিন্তা করতেছে আমি তো বুড়া মানুষ আমার জীবন শেষ ও তো জোয়ান বিবাহসাদী করবে জীবনের মধ্যে প্রতিষ্ঠিত হবে অনেক টাকা পয়সার দরকার এই চিন্তা করে নিজের শস্য থেকে নিজের ফসল থেকে কিছু ফসল ওই যুবকের স্তূপের মধ্যে নিয়ে রেখে দিয়েছে কেউ দেখেন যুবক দেখেন যুবক একটা থ্যাংকসও বলবেন ধন্যবাদও দিবেন মানে জানেই তো যুবক আসছে বৃদ্ধের মাথায় বোঝা উঠে দিছে বৃদ্ধ তার নিজের বাড়িতে নিয়ে যাবে যুবক জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে আমি তো জল মানুষ শক্তিশালী মানুষ আমি আমার যে কোনো একটা উপায় হয়ে যাবে এই বুড়া ব্যক্তি তার তো টাকা পয়সার দরকার সম্পদের দরকার সে কই পাবে যদি অভাবে করে দেয় এই কথা মনে করে সে নিজের ফসলের স্তূপ থেকে কিছু ফসল কিছু শস্য ওই বুড়ার স্তূপের মধ্যে নিয়ে দেখেছে আল্লাহ তাল্লাহ তো দেখেছে আল্লাহ তালা রহমতের দরিয়ে জোশ এসে গেছে দুজন সারাদিন এই ফসল নিজেদের ঘরে উঠাইতেই থাকছে এখানে জমিনের মধ্যে ফসলের স্তূপ কমতেছে আসলে এটা ছিল মুমিনের পারস্পরিক সম্পর্কের অবস্থা আর রহিমুন ইয়ারহামহমুর রহমান যে দয়াবান তাদের উপর আল্লাহ পাক দয়াশীল তিনি দয়া দেখান ইরহামু মাংফিল ইয়ার ইয়ারহামুকু মাংফিসামা জমিনবাসীদের উপর তোমরা দয়া দেখাও আকাশবাসী তোমার উপর দয়া দেখাও তুমি জমিনবাসীর উপর দয়া দেখাইলে আর কয় আনা দিয়ে দয়া দেখাবে কিন্তু আকাশবাসী যদি তোমার উপর দয়া শুরু করে দেয় তাহলে সেই দয়া কি পরিমাণ লাভ হয়ে যাবে এখন তুমি তার সাথে টানা খিচি করে কোন দূরে অর্জন করতেছ বঞ্চিত হইতেছ সেই বিশাল দান থেকে ছোট্ট একটু ছেলেটাও বিশাল দানের অধিকারী হয়ে সুলাইমান দারানি তিনি বলতেন যে আমি যখন একটা লুকমা অন্যকে খাওয়াই তখন ওই লোকের মানে লুকমাটা গলার ভিতরে দিয়ে ঢোকার সময় স্বাদটা পুরোপুরি আমি উপলব্ধি করি মজাটা আমি পাই নিজে খেলে আমি স্বাদ পাই না আরেকজনকে খাওয়ানোর সময় তার গলা দিয়ে ঢোকার সময় আমি যেই স্বাদ যেই মধুরতাটা উপলব্ধি করি এটা কোন মানসিকতা আসলে কিন্তু বাস্তবে যে যারা কারি ওই উদার পর্যায়ে তোরা নিজেরা ভোগ করে তত তৃপ্তি পায় না অন্যকে ভোগ করা যতটুকু তৃপ্তি পায় আমাদের মনের সংকীর্ণতার কারণে এখন আমরা বিচ্ছিন্ন আবার অন্যের আনন্দ ফুর্তিতে অন্যের ইয়াটা ভালোটাও দেখতে পাই আসলে নিজেকে পরিবর্তন করলে আসলে আল্লাহ পাখিটা দিয়ে দেয় এটা কষ্ট করেই প্রাথমিক পর্যায়ে করতে হয় কোরবানির মাধ্যমে নিজেরটা দিতে হয় দিতে হয় দিতে হয় তখন মনের মধ্যে দেউনের একটা অভ্যাস দেউনের একটা ছাড় দেউনের একটা স্বভাব এসে যায় এইগুলিও একটা কামাই বিষয় কারো কারো তো এমনি আল্লাপাক দিয়ে দেন মনের উদারতা এটা ঠিক আছে কিন্তু এটা কামাইয়ের একটা বিষয় আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যখন এই ধরনের সারগুলি দিতে থাকে আচরণগুলি করতে থাকে তখন একটা সবার পরিণত হয়ে যায় দেখেন খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তিনার ফর্মের একেবারে পুরা উন্নত অবস্থানে যেদিকে যাচ্ছেন সেদিকে তিনি বিজয় ছিনিয়ে আনতেছেন রুম পারস্য উভয় পরাশক্তি তার ভয়ে প্রকম্পিত পুরা পৃথিবীতে তার দাপট এত বড় জেনারেল ফিল্ড মার্শাল ওমর রাজি আল্লাহ তাকে তার পদ থেকে বরখাস্ত করে নিয়েছেন মাথা পেতে নিয়েছেন সামান্য ঢেউ ও সৃষ্টি হয়নি আর উমর রাজিয়াল এই আশঙ্কা করেন নাই যে তাকে পদচ্যুত করে দিলে কোনো ধরনের কি হবে বিশৃঙ্খলা হবে এটা ছিল তাদের অক্ষ তাদের মান্যতা এইটা আমাদের মধ্যে কোথায় যে জমাতের মধ্যে এই গুণাবলীগুলি আসবে সেই জমাতের উপর আল্লাহ সাহায্য থাকবে তাদের দ্বারা দিন বিজয়ী হবে আমাদের বাস্তবতাটা কি এখন দেখেন হাদিসের মধ্যে যেই কথা বলা হয়েছে যে কেয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়া ধ্বংসের যে কারণ হবে কি হবে আদনা সদি কাহু ও আকসা আবাহ বন্ধুদেরকে ঘনিষ্ঠ বানাবে পিতাকে দূরে সরাই দিবে মার অবাধ্য হবে মাকে কষ্ট দেবে আর স্ত্রী মনের খুশির পিছনে শুনবে এই আচরণগুলো শুরু হয়ে গেছে আমাদের এখন বর্তমানে দেখেন মুসলমান মুসলমানের সাথে দ্বন্দ্ব ঝগড়া বিবাহ কিন্তু কাফের সাথে আবার বিয়ে অথচ কোরআন কারিমে নির্দেশ দেওয়া হয়েছে কি যে মুসলমানের গুণ হবে যে পারস্পরিক দয়াবান আর কাফেরদের উপর কঠোর এখন দেখেন মুসলিম রাষ্ট্রের যতগুলো সরকার আছে এত জুলুম করেছে যে মুসলমান একটা দেহকে তারা কি করেছে নিজেদের সরকার টিকে রাখার নিজেদের গতি নিজেদের শাসন নিজেদের অবস্থান মন্ত্রিত্ব এগুলি ধরে রাখার জন্য পঞ্চাশটা টুকরা করছে একটা দেহকে পুরো মুসলিম উম্মত একটা দেহ ছিল না এই একটা দেহকে কয়টা টুকরা করছে পঞ্চান্নটা টুকরা করছে আমাদের এই যে পাকিস্তান আর বাংলাদেশ ভাগ হলো কেন ওরা চাইছে রাজত্ব আমরা করবো আর এরা চাইছে রাজত্ব কি করবো আমরা করবো এখন দুজনের রাজত্ব করতে পারতেছেন এই জন্য দুইজনে দুই দেশ বানাই নিয়েছি আর রাজত্ব করলাম এখন ভাগ হইলে তারপর তো আমি রাজা থাকতে পারলাম আমি মন্ত্রী হইতে পারলাম ভাগ নইলে তার আমি না পারতাম না বিষয়টা এমন যে এখন প্রত্যেকে নিজেরা নিজেরা রাজা থাকার জন্য নিজেরা নিজেরা এই ক্ষমতা কুক্ষিগত করার জন্য এই মুসলমান উন্মতের দেহটারে এই ভাগ নিচ্ছে তারা এখন খাপলা খাপলা খাইতেছে পঞ্চান্ন পঁচাত্তি হয়ে গেছে অথচ সারা একটা দেহ থেকে এটাই তো জুলুম কেন একটা বাংলাদেশি মুসলমান সৌদি আরবে আসে নিজের হালাল উপার্জন করে খাইতে পারবে না ওদের গোলাম হয়ে খাইতে হবে কেন আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করতে তার আরেকজনের অনুমতি লাগবে আল্লাহর জমিনের মধ্যে সে নিজের আল্লাহর ফজল তালাশের জন্য সে আরেকজনের অনুমতি ছাড়া গেলে সে অবৈধ হয়ে যাবে সে আরেক দেশ থেকে মাল কিনে এনে এখানে ব্যবসা করলে আর তিজারতের মধ্যে সে জড়িত হইলে সে কেন চোরা কারবারি হয়ে যাবে সে তার হক হালাল পয়সা দিয়ে একখান মাল সম্পদ কিনে এনে আরেকখানে বিক্রি করলো সে কি হয়ে গেল এই যে জুলুম অত্যাচার এই যে মুসলমান দেহটাকে এইভাবে টুকরা টুকরা করে ফেলা কোথায় মুসলমান এক মুসলমান আর আগামী মুসলমানদেরকে হত্যা করে শেষ করতেছে তাদেরকে শেষ করে দিতেছে এখন এদেরকে জাগা পর্যন্ত দেওয়া হইতেছে ভারত থেকে একটা হাতি আসতেছে এটারে যত্ন করতেছে সরকারি আমলা কর্মচারী সব এটার পিছনে পিছনে ছুটতেছে এটারে হেফাজত করতেছে এটার পত্রিকা এটা নিয়ে লেখালেখি হচ্ছে এটা ফেসবুকে আসতেছে এটা নিয়ে বিশাল কি চলতেছে জল্পনা কল্পনা চলতেছে এটা রক্ষার চেষ্টা চলতেছে পাখি আসে আইসাই দেশের ফসল নষ্ট করা যায় এটার নাম দিচ্ছে অতিথি পাখি এটা মারা যাবে না যত্ন করতে হবে তাদের দেশে আবার ফিরে যেতে হবে এই দেশের লাখ লাখ টন খাদ্যশস্য খায়া এগুলো চলে যাবে এগুলি অতিথি পাখি কারণ বড় বড় দেশের থেকে আসে এগুলি শক্তিশালী দেশের থেকে আসে এগুলি স্বীকার করলে গুণা হবে বুঝছেন জানোয়ারের প্রতি দরদ দেখাচ্ছে মুসলমান ভাইকে সে কি বানাচ্ছে শত্রু বানাচ্ছে এই শয়তানির ভিতর এখন আমরা জড়াই গেছি রসুল সাল্লাহ আলী ইসলাম খারিজিদের এক শ্রেণীর ব্যাপারে বলেছেন ইয়াকুলুন আহলাল ইসলাম ওয়াদাউন যে এরা মুসলমানদেরকে হত্যা করে আর মুশ্রিকদেরকে ছেড়ে রাখে আমি ওদেরকে পাইলে আদ ধ্বংস করার মতো ধ্বংস করব এখন এই মুসলিম দেশের সেনাবাহিনীগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামে যে বাহিনীগুলো আছে দেখে এদের কর্মকাণ্ডটা কি পরিষ্কার ঘোষণা এদের যে আমরা এই সমস্ত ইসলামপন্থীদের ব্যাপারে জিরো টলারেন্স মানে এদের ব্যাপারে কোনো কিছুকে সহ্য করা হবে যেখানে পাচ্ছে সেখানে কোরআনে কারিমে যেমন আল্লাহ নির্দেশ দিন ফাকুরুল মুশিকিনা হাইজু আজাতুমুহু মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো এরা এই দেয় বাস্তবায়ন করতেছে মুজাহিদদেরকে যেখানে পাচ্ছে ইসলামপন্থীদেরকে যেখানে পাচ্ছে হত্যা করতেছে নির্বিচারে হত্যা করতেছে গুম করে দিচ্ছে ক্রস ফায়ার দিচ্ছে কোন এর ব্যাপারে কোন কি নাই কোনো মানবতাবাদীর মানবতার কেউ নাই চিৎকার নাই এখানে এরা জানোয়ারের পর্যায়েও অনেক অতিথি পাখির পর্যায়েও অনেক আর অন্যদিকে কাফের মুস্টেকদের সাথে তাদের সাথে তারা এক দেশ তাদের বন্ধু আরেক দেশ তাদের আম্মা আরেক দেশ তাদের মিত্র সারা পৃথিবীতে আমাদের কোনো শত্রু নাই সব আমাদের বন্ধু আমরা কি করতে চাই আমরা অসাম্প্রদায়িক মুসলিম উম্মত একটা মুসলমান জমাতকে পঞ্চান্ন টুকরা করে দিরা এরা বলতেছে আমরা অসাম্প্রদায়িক নীতি বাস্তবায়ন করতেছি অসাম্প্রদায়িক মানে মুসলমানের মধ্যে পঞ্চান্ন ভাগ হবে কিন্তু কাফের তো আমরা আছি তো আমরা ভিন্ন সম্প্রদায় মনে করি না এই হিসাবে আমরা অসাম্প্রদায়িক চিন্তা করে দেখ কেমন গোয়ে বলছি আর কেমন ধরনের দার্জালি আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করে দিয়েছি এই মানসিকতা এই অবস্থা যতদিন আমাদের মধ্যে থাকবে আমাদের দ্বারা বিজয় আসবে মার খেতেই হবে মার খেতেই হবে যখন আমাদের মধ্যে সেই মুমেনের গুণ সাহাবাই কালাম এর মধ্যে যে গুণটা ছিল আদিল্লাতিন আলম মিনিন আইজাতিন আলম কাফি যে মুমেনদের ব্যাপারে তারা সহনশীল কাফেরদের ব্যাপারে কি কঠোর এই মুমেনদের সহনশীলতার গুণটা যেই পরিমাণ বেশি হবে কাফেরদের সাথে কঠোরতাটাও সেই পরিমাণ বেশি হবে কারণ মুমেনের ব্যাপারে সে সহনশীল দয়াবান কেন কারণ সে আল্লাহর বন্ধা আল্লাহর সাথে তার সম্পর্ক আছে আর আমি আল্লাহকে ভালোবাসি বলে মানে আল্লাহ যাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি একটা মানুষের মহব্বতে মাপার যন্ত্রটা কি সে আরেকজন মানুষকে আরেকজন মুসলমানকে কি পরিমাণ ভালোবাসে সে একজন মুসলমানকে যেই পরিমাণ ভালোবাসে বুঝতে হবে যে আল্লাহর ভালোবাসা তার মধ্যে সেই পরিমাণ আছে আর যেই পরিমাণ অপর মুসলমানের সাথে তার শত্রুতা থাকবে ঘৃণা থাকবে বোঝা যাবে যে সেই পরিমাণ সে আল্লাহ তালার কাছে ঘৃণিত এবং আল্লাহ পাকের কাছে শত্রু হয়ে আসে এই পরিষ্কার একটা রোল এটা যে আল্লাহ শত্রুর সাথে তার যেই পরিমাণ সম্পর্ক সে আল্লাহর সেই পরিমাণ কি হয়ে আছে গুসার পাত্র হয়ে আছে আল্লাহ বন্ধুদের সাথে যেই পরিমাণ ঘনিষ্ঠতা সে আল্লাহ পাকের সেই পরিমাণ ঘনিষ্ঠ হয়ে আছে আল্লাহ তালা আমাদের